অনেক এই ফজিলাতপূর্ণ মাসের দুই সাইডে যে দুটা মাস লেগে আছে রমজানের পূর্বে হল শাহবানুল মোয়াজ্জম আর রমজানের পরে হল সওয়ালুল মোকাররম উভয় মাসের সাথে সম্মান বৃদ্ধি বুঝে আসে এমন শব্দ ওই নামের সাথে যোগ হয়ে গেছে তার আগের মাসেরও সম্মান অনেক পরের মাসেও সম্মান অনেক রোজার আগের মাসে লাইলাতুল বারাত ছিল আবার রোজার পরের মাসে ছয় রোজা ছয় রোজা রাখতে পারলে রমজানের পরে এই মাসে ছয় রোজা রাখতে পারলে পুরা বৎসর আল্লাহ তালা রোজা রাখার সবাব দান করবেন তো দেখা গেল ওই মাস যেরকম বরকতময় এই মাসও বরকতময় তো এর দ্বারা যে কথাটা আমাদের বুঝতে হবে সেটা এই যে মূল্যবান জিনিসের সাথে লেগে থাকলে যে লেগে থাকবে ওটাও মূল্যবান হয়ে যায় রমজান বহুত মুবারক এর দুই পাশে যে দুই মাস লেগে আছে এরাও মুবারক হয়ে গেছে মুবারক হওয়ার কারণে একটার মধ্যে আছে লাইলাতুল বারাত আর একটার মধ্যে আছে ছয় রোজা মোবারক হওয়ার কারণে এখানে আমাদের জীবনের শিক্ষা লাভ এটা যে আমাদেরকে মূল্যবান জিনিসের সহবাতে আসতে হবে খারাপ সোহবাত থেকে দূরে থাকতে হবে ভালো সোহবাত কি নিজের পিতা মাতা এদের দেখা ইবাদত বাপমার দিকে তাকানো ইবাদত মামিন ওয়ালাদিন বারিন ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة কোন সন্তান যদি মোহাব্বতের দৃষ্টিতে পিতা মাতার দিকে তাকায় এই হাদিসে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন প্রতিটা নজরে আল্লাহ রব্বুল আলমিন একটা কবল হাজার সবাব দান করবেন হজরত অমরে ফারুক রাজিয়াল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেউ যদি একদিনে একশো বার তাকায় কি হবে উনি একটু আশ্চর্য বোধ করতেছেন একদিনে একশো হজের সব আল্লাহ বলবেন অমর আল্লাহর খাজানা তোমার আমার কল্পনার থেকে অনেক বাইরে তিনি একশো বার তাকাইলে একদিনে একশো হজের সাহাব দান করবেন আল্লাহর খাজানায় কোনো কমি নেই তো শরীর চাইতেছে বাপমার দিকে তাকাও কোরআন করিম প্রত্যেকের ঘরে আছে প্রত্যেকের ঘরে আছে কিন্তু কয়জনের তেলাদ করার কেসমত হয় বাপ পড়ত এখন আর কেউ পড়ে না আমরা সব বিজি হয়ে গেছি আমাদের টাইম নেই নজুবিল্লাহ আল্লাহর কালাম কত বরকতময় কিছু লোক তো জানে না পড়তে শিখায় নাই বাপ মা চোখ ফুটছে আর ইংলিশ মিডিয়ামে ঢুকাই দিচ্ছে আল্লাহর কালাম শিখায় নাই এখন এই ছেলে কেমনে কোরআন তেলাদ করে বাপমার মার রুহে সব বক্সে দিবে কি করবে বাপমাই তো শেখায় নাই আমাদের অবস্থা এটাই তো বলতেছিলাম অনেকে শেখায় নাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই মসজিদে চক সিলেটের মাধ্যমে জীবনে একটা অক্ষর শেখেন নাই সেও যদি এই ক্লাসে বসেন আমি আশা করি চল্লিশ দিনের মাথায় আপনি ঠেকে ঠেকে হইলেও কোরআন পড়তে পারবেন আর চালকের পড়া কোনো জরুরি না ভালো থেকে থেকে হইলেও আপনি আল্লাহ কালাম পড়তে পারবেন এখানে চক সেলেটের মাধ্যমে এমন ভাবে শিক্ষা দেওয়া হয় নুরানি পদ্ধতিতে তো অনেকে পড়তেই পারে না আবার কিছু লোক আছে পড়তে পারে কিন্তু এরা বিজি বিজি করে সবকিছুর জন্য সময় হয় আল্লাহর কালামের জন্য সময় হয় না সে খবর শুনতেছে পত্রিকা কয়েকটা পড়ে ফেলতেছে কয়েকটা পত্রিকা পড়ার সময় হয়েছে বন্ধু বান্ধবদের সাথে কথা খোঁজ গল্প এর জন্য সময় হইতেছে শুধু আল্লাহর কালাম তেলাভ করার জন্য সময় হইতেছে না নাস শয়তান বুঝ দিয়ে রাখছে তো ব্যস্ত মানুষ কেমনে পড়বা নফ বুঝ দিয়ে রাখছে এই বুঝে আমরা খুশি হয়ে গেছি আমি বিজি মানুষ এইগুলোকে আল্লাহ চলবে আল্লাহ যখন পাকড়াও করবেন আমার কালাম শিখেছিলে কিনা পড়েছিলে কিনা তো কোন ওজর কি আমাদের চলবে খবর হ্যাঁ বিভিন্ন মাধ্যমে শুনলা আবার পড়লা গবগুজারি কত কিছু সময় হলো তোমার কিন্তু আসল বন্ধু যে রব্বুল আলমিন তার সাথে পাঁচ মিনিট কথা বলার সময় হলো না যাদের জন্য আমরা এত সময় দিচ্ছি তারা কবরে কেউ সাহায্য করবে আদরের ছেলে আদরের মেয়ে হ্যাঁ প্রিয় জীবন সঙ্গিনী কেউ কি সাহায্য করবে কবরে হাসরে কেউ সাহায্য করবে না বরং আমরা যদি কোনো ভুল গলত পয়সা নিয়ে থাকি তো তারা কোনো দায় দায়িত্ব নেবে না দুনিয়াতে তো চাপ সৃষ্টি করতেছে ফ্রিজ লাগবে এসি লাগবে এই লাগবে সেই লাগবে যেসব ডিমান্ডের কারণে অনেক মানুষ অসৎ পথে পয়সা রোজগার করতেছে হালাল হারাম বাজ করতেছে না খবর নেই বিবির দাবি পূরণ করতে হবে কিন্তু যখন নাকি আল্লাহ পাকড়াও করবে এ হারাম পয়সা কেন নিলাম তখন বিবিও কোনো দায় দায়িত্ব নেবে না আপনার ছেলে মেয়েও কোনো দায় দায়িত্ব নেবে না সব ভাগবে আল্লাহ আমরা এগুলো জানি না ওনার দায়িত্ব ছিল বিবি বাচ্চার ভরণ পোষণ করা উনি করছেন কিন্তু কোথেকে আনছে আমরা জানি না সব জানে কিন্তু কিন্তু দায় মুক্ত হওয়ার জন্য অস্বীকার করবে বিবি ছেলেপেলাকে জানে না তো স্বামী বা পিতা কি করে স্বামী কি জানে না তার ওয়াইফ কি করে কোন পথে রোজগার করে কোন দায়িত্ব নেই ওয়াইফদের তারা পয়সা রোজগার করার জন্য ব্যস্ত হয়ে গেছে আল্লাহদের রিজিকটা তা এই বিশ্বাস নেই এই বিশ্বাস নেই কাফেররা এক এক সুযোগ সুবিধা দিছে আর এক এক আইন পাশ করাই নিছে বেশি সন্তান নেওয়া যাবে না তো সবাই দুটা লয়ে বসে রয়েছে সব কাফেররা করেছে মুসলমানদের জনশক্তিকে তারা ভয় পায় মানে এটা তো বলতে পারে না তাই তাকে ঘুরায় বলে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে তখন তোমরা না খেয়ে মরবা এগুলো কুফুরি কথা এগুলো স্কুলের বইতে পড়ানো হয় এই কুফুরি কথা স্কুলে শেখানো হয় কোন মুসলমান যে আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে তার জন্য এই ধরনের কথা বিশ্বাস করা যে আল্লাহকে মানবে আবার তিনি রেজেক দিতে অক্ষম তিনি দিক দিতে অক্ষম তাই দুটা বাচ্চা নিবে আবার বিবিরে নামাইছে বিবিরে নামাইছে আল্লাহ তালা তাদেরকে কত জিম্মাদারি দিয়ে রেখেছেন আমার লেখা একটা কাগজ আছে মুসলিম মহিলাদের দায়িত্ব কর্তব্য ওখানে মা বোনদের দায়িত্ব কর্তব্য লিখে দিচ্ছি আমি পড়েন কোনো এক মিনিট সময় নেই তার চাকরি করার মতো মহিলাদের চাকরি করার মতো এই বাইরে যায় অফিস আদালতে এক মিনিট সময় নেই আল্লাহ এতগুলো দায়িত্ব দিচ্ছেন কিন্তু না পুরুষরা জানে না মহিলারা জানে সব লম্বা লম্বা সার্টিফিকেট নিয়ে আমরা বসে আছি কি আমরা জ্ঞানী আরে জানো জ্ঞান কাকে বলে জানো জ্ঞান তো বলে যে আখেরাত জানে এবং দুনিয়ার জাহেরও জানে বাতেনও জানে আখরাত জানতে হবে আখরাতে কোনটাতে লাভ হবে কোনটাতে ক্ষতি হবে কোনটাতে আল্লাহ রাজি হবে কোনটাতে আল্লাহ নারাজ হবে এটা জানতে হবে আর দুনিয়াতে আল্লাহ যা কিছু দিয়ে রাখছেন এর উভয় সাইড জানতে হবে বাহ্যিক ভিতর দুনো সাইড জানতে হবে বাহ্যিক কোনটা কোন মালের ব্যবসা করলে বেশি চলবে কোন মালটা কোন জায়গার থেকে আনলে ভালো লাভ হবে এইগুলোকে বলা হয় বাহ্যিক এগুলো এখন আর দৌড় করা লাগবে না ইন্টারনেটে দিয়ে দিতে সব করতে গেলে কি দাম পড়বে সব আমি জানতে পারবো এটা হলো জাহের আল্লাহ বাতিন জানতে হয়েছে এটাও জানতে মানা করে না জানো মুসলমান সম্পর্কে বলা হয়েছে মুসলমান কাউকে ধোকা দেয় না ধোকা খায় না দুটা শব্দ অস্তা দিচ্ছে আর মুসলিমও লা ইয়াখদাউ ওয়ালা ইখদাউ কাউকে ধোকা দেবে না সে একটা মাল বিক্রি করবেন যদি কোনো ত্রুটি থাকে আল্লাহর হাবিব বলেন ওই ত্রুটিটা বলে দাও লুকায় বিক্রি করো না তোমার সব বরকত বাতিল হয়ে যাবে আল্লাহ বরকত দেয় অল্প টাকায় অনেক কাজ করায় দেয় আল্লাহ তালা তার এই ক্ষুদ্রতা শর্ত হলো ত্রুটিটা বলতে হবে যে আমার এই মালটায় অপমানে তো থাকে না এটাতে ত্রুটি আছে এর জন্য আমি এর দাম পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি বলো বরকত কিভাবে আসবে দেখেন আর এখন হ্যাঁ ওখানে আয়রন করে মাঠ টাট দিয়ে এমন প্ল্যান করে দেয় ধরাও যাবে না লুকানোর যত চেষ্টা সব বরকত নিজেই বাতিল করে দিবি কাফেররা বিশ্ব মার্কেট দখল করতেছে যত বড় কাফের হোক মৎখর হোক জেনাকারী হোক কিন্তু ব্যবসায় সত্য কথা বলতেছে আল্লাহ মার্কেট কাফেরদেরকে দিয়ে দিচ্ছে মুসলমানের ইমান তো আছে কিন্তু মিথ্যা বলতেছে ধোকাবাজি করতেছে মাপে কম দিচ্ছে মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল মারতেছে এলো মুসলমানের ব্যবসা যত দুই নম্বরই মুসলমান করতেছে কেন করতেছে আল্লাহ যে রিজিক দাতা হালাল পন্থায় থাকলে তিনি বরকত দেন এই বিশ্বাস নেই এই বিশ্বাস অর্জন করার জন্য তার কোনো মেহনত নেই এই বিশ্বাস জন্মগতভাবে আসে লয় না এই বিশ্বাস মেহনত করে অর্জন করতে হয় আল্লাহ আল্লাহদের সহমতে বসতে হয় তাদের কোরআন সুন্নার আলোচনা করতে হয় ইমানের দাওয়াত দিতে হয় ইমান আকিদা বিশ্বাস দাওয়াত লাগাইতে হয় তখন আল্লাহর ব্যাপারে বিশ্বাস মজবুত হয় তারা দুনিয়াতে কোনো প্রেশানি নেই কোন মুসলমান যদি ইমান অর্জন করতে পারে ইমানের মধ্যে একটা কথা আছে তাকদির কি কথা আছে তাকদির যা ঘটতেছে আমার হায়াতে আমার আশেপাশে আমার দানের উপরে আমার আওলাদের উপরে আমার বিবির উপরে আমার বাপমার উপরে আমার ব্যবসার উপরে যা কিছু ঘটতেছে বা দুনিয়াতে এই সব কিছু আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখছে দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে রাখছেন এর এক চুল এদিক ওদিক হতে পারবে তো প্রশ্ন হয় তাহলে অন্যায় করলে আমাদের দোজকে দেওয়া হয় কেন হবে কেন এটা এই জন্য দেওয়া হবে কি লেখা আছে এটা তো আমাদেরকে বলা হয় নাই আমাদের বলা আছে লেখা আছে এতটুকু তুমি বিশ্বাস করো আল্লাহ লিখে রাখছে কোরআন আয়াত মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন ذلك على الله يسير তোমার উপরে বা পৃথিবীতে যা তুমি দেখতেছো বা আসব কুম্মি মুসিবাতিন ফিল আর্থ আর্থ মানে পৃথিবী অলাফি আনফুসিকুম তোমাদের উপরে যা কিছু ঘটতেছে আমি আমার কিতাবে বহু আগে লিখে রাখছি কত আগে এটা হাদিসে আসছে পঞ্চাশ হাজার বছর আগে লিখে রয়েছে আর কারো সন্দেহ হবে এত কোটি কোটি মানুষ শুধু তো কোটি কোটি মানুষের ভাগ্য লেখে নেয় আল্লাহ এই জীবজন্তু পৃথিবীর উত্থান পতন হ্যাঁ ওখানে সাগরের মধ্যে চর হইতেছে ওখানে একটা দেশ সাগরে তলায় গেছে দেশ সাগর হইতেছে আবার সাগরের মধ্যে দেশ হইতেছে সবই তো আছে এখানে সবই আছে আল্লাহ এটা কেমনি লিখলেন নফসে দোকা দেয় এদের শেষে আল্লাহ লাগাই দিতেন তোমার মাওলার জন্য এটা আসান ব্যাপার সহজ ব্যাপার তুমি তোমার উপরে অনুমান করতেছ আল্লাহর জন্য সব সহজ সব সহজ কেন লিখছেন তাও বলে দিছে ওই আয়াতে আমি এই কুদরতের ডায়েরি কেন লিখে রাখছি লেখার কি দরকার ছিল আর কেন তোমাদেরকে এরবারই বানাতে বলছি কিছুই আমাদের জানানো হয় নাই খালি বলা হয়েছে এইরকম একটা কিতাব আছে তুমি একিন করো তোমার দায়িত্ব এটু একিন না করলে তোমার ইমান গলত তোমার ইমান আমার দরবারে চলবে না কি আছে তা জানি না ঘটার পরে জানা যাবে ঘটার পরে জানা যাবে যে এটা ছিল আমার কাছে হ্যাঁ প্রতি এক বছরের যা কিছু ঘটবে এ সবে বরাতে যারা দুনিয়ার জিম্মাদার ফেরেস্তা আছে এক বছরটা আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন তারা এটা বাস্তবায়ন করবে আমাদের এক একজনের সাথে অনেকগুলো ফেরেস্তা তারা ওই আল্লাহ তাকদির বাস্তবায়ন করবে এখানে আমাদের কোনো দখল নেই যত চেষ্টা করা হোক আমরা এই তাকদির থেকে বাঁচতে পারবো না প্রশ্ন হলো তাহলে আমাদেরকে গুণাগার বলা হইতেছে কবরে হাসরে শাস্তি কেন দেওয়া হইতেছে শাস্তির জন্য দেওয়া হইতেছে তুমি তো আর জানো না কি লেখা আছে তোমাকে বলা হয়েছিল এটা করো এটা করো না তুমি ইচ্ছা শক্তি দিয়ে করণীয় গুলো করতে পারতে বর্জনীয় গুলো বর্জন করতে পারতে ওইটাকে ব্যবহার না করে কোনটা জায়েজ কোনটা না জায়েজ আল্লাহ আসমান থেকে কিতাব নাজল করে এক এক ব্যক্তিকে নবুয়াদ দিয়ে নবী মানে এগুলো ক্লিয়ার করে দিতেন নবী নেই হাজারো নাইবে নবী আছে তারা জাতিকে সাবধান করতেছেন যে এটা যায় এটা না যায় এটা হালাল এটা হারাম তো তোমাকে আকল দেওয়া হয়েছে ব্রেন তোমার সামনে শরিয়ার পেশ করা হয়েছে তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে তুমি ভালোটাও করতে পারো খারাপটাও করতে পারো তাহলে তুমি ওই ক্ষমতাকে ব্যবহার করে ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে ওনার কাজটা কেন করলে তকদিরে লেখা ছিল কিন্তু তকদির করতে পড়ে আসলে তকদিরে লেখা আছে বলে খারাপ কাজটা করছো তুমি এটা কোন জায়গাতে পড়ে আসছো কোন মানুষ পড়ে আসতে পারে আল্লাহ কারোর সামনে প্রকাশ করছে এটা চলবে না ইচ্ছা করে তুমি করছো ইচ্ছা করে তুমি হারাম কাজ করছো এইটার মতো পাকড়া হবে তোমাকে তো সব দিক যাওয়ার রাস্তা ছিল ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা তোমার সামনে আমি দুটো রাস্তা জাহির করে দিছি এটা বেস্টের রাস্তা এটা দোদকের রাস্তা তবে শক্তি দিয়ে দিচ্ছি এটা তো চলতে পারো এটা তো চলতে পারো কেউ কিছু বলবে না পরীক্ষার হল দুনিয়া পরীক্ষার হল কেউ কিছু বলবে না চলো হাসরের ময়দানে যখন ফলাফল ঘোষণা করা হবে তখন তুমি দেখবা কোনটাতে চলছে এবং তোমার কাছে বিচার চাওয়া হবে আমল নামা দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাব পড়ো তোমাটা তুই পড়ো কাফা বিনফসিকা লেওমা হাসিবা তোমার হিসাব তুমি নাও তুমি ফেসলা করো তুই জান্নাতি না জাহান্নাতি আল্লাহর ফয়সালার আগে আমাদের নিজেদের ফয়সালাই সাব্যস্ত হয়ে যাবে যে আমি কোনটার উপযুক্ত কোরআন রায় তো আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয় এই পয়েন্টে আমাদের সামনে দুনো রাস্তা উন্মুক্ত করা হয়েছে অধিকার দেওয়া হয়েছে চলো ইচ্ছা করে চলো আমার রাস্তায় চলতে পারো সয়টার রাস্তায় চলতে পারো একটা দায়িত্ব হলো ওই তাকদির যে কুদরতের ডায়েরি ওই ডায়েরি একিন করতে হবে আছে এরকম একটা কিন্তু কাজ কি করতে হবে কাজ করতে হবে আল্লাহ যেগুলো করতে বলেছেন আল্লাহ যেগুলো বৈধ করেছেন ওইগুলো করতে হবে ওইটা গুহাই দিয়ে কোন হারাম কোন নাফারমানি করার কোন সুযোগ নেই যতটা জানি না আমরা ঘটবে ঘটলে বাস ছিল হয়েছে এই আয়াত আল্লাহ বলছে আমি এটা করলাম কেন কুদরতের ডায়েরিটা কেন তৈরি করলাম বিমা তোমার কোন নিয়ামত যদি হাতছাড়া হয়ে যায় তুমি যেন আফসুস করে হার্ট ফেল না করো আবার কোন বড় নেয়ামত পাইলে খুশি হয়ে হার্ট ফেল না করো তোমার হার্ট ফেল ঠেকানোর জন্য আমি এই ডায়েরিটা তৈরি করছি হার্ট ফেল না করো বেশি খুশি হইলে বেশি দুঃখিত হইলে মানুষ হার্ট ফেল করতে পারে কিন্তু তকদিরে যার বিশ্বাস আছে সে হাটফেল করবে না আল্লাহ কয়ে দিচ্ছেন মানে ফৌত হয়ে গেলে হাতছাড়া হয়ে গেলে কোন হাতছাড়া হয়ে গেলে তুমি দুঃখ করে মরবা না বেশি আফসোস করবা না কোরআনের আয়াত আমার আল্লাহর ফয়সালা আমি আমার বিবি আমার বাচ্চা আমার মাল দৌলাত সব আল্লাহ তার সিদ্ধান্ত তার সিদ্ধান্ত চলবে আমার নাক গলানোর কোন অধিকার নেই আমি যদি এখন মরে যাই কে ঠেকাবে কে ঠেকাবে বড় বড় হার্টের ডাক্তার হার্ট অ্যাটাক করে মরা দিয়েছে হার্ট অ্যাটাক তারা কেউ বাঁচাতে পারে নাকি তো একটা কারণেই যে নামত হাতছাড়া হয়ে গেলে আমরা যেন আফসুস করতে করতে হাটফেল না করি অসুস্থ হয়ে না পড়ি কাজকর্ম ক্ষতিগ্রস্ত না করি এতটাই করা নিষেধ করা হয়েছে আর আমি কোন নামত দিলে অতি খুশি হয়ে যাতে তুমি বিপদগ্রস্ত না হও এক গরিব মানুষের কথা শুনছিলাম লটারিতে গাড়ি পেয়েছে শুনে এত খুশি হয়েছে যে আখের মারা গেছে হ্যাঁ রিক্সায় চড়ার পয়সা নেই হ্যাঁ পেয়েছে কি গাড়ি বরদাস্ত করতে পারে হ্যাঁ আপনি ছিলেন চেয়ারম্যান তাও ইউনিয়ন চেয়ারম্যান দেখা গেল হঠাৎ করে এমপি হয়ে গেছেন আবার কি মন্ত্রী হয়ে গেছেন মন্ত্রী হয়ে গেছেন তো কত বড় মহাখুশি অথচ আল্লাহর কাছে এর এক বালুকণা দাম নেই মন্ত্রী হয়ে গেল এক বালুকণা দাম নেই মন্ত্রী হয়ে কি করতেছে আমি একটু আগে বললাম কাফারদের থেকে সুযোগ সুবিধা পাইতেছে আর কাফেরদের প্ল্যানগুলো বাস্তবায়ন করতেছে কোন নির্দিষ্ট সরকারের কথা বলতেছি না আমভাবে বলতেছে যারা এখানে যায় তারা কি করে মহিলাদের চাকরিতে নামানো হয়েছে সরকারই পাস করছে পিছনে কোন সরকার পাস করছে না তাই ইহুদিদের টাকায় পাস করছে কো এডুকেশন সহশিক্ষা ইসলামে হারাম সরকার পাস করছে কোন সরকার পাস করছে ইহুদিদের টাকায় করছে ইহুদি খ্রিস্টান পতিতালয় পাশ করছে মত পাশ করছে আর ডেইলি স্টারের রেফারেন্সে বললাম আমি ডেইলি স্টার পয়লা জানুয়ারি সমকামিতার সেন্টার খোলার পারমিশন দিচ্ছে পঁয়ষট্টিটা কেন্দ্র তারা খুলছে চিন্তা করেন আর তারা স্লোগান দিচ্ছে যে আমরা বাংলাদেশকে এইডস মুক্ত করতে আসছি এইডস কোথায় বাংলাদেশে আছে নাকি মানে সমকামিতা খোলার পরে হ্যাঁ যখন এইডস ছড়াই পড়বে তো ওরা চিকিৎসা দিবে ওটা মুক্ত তখন করবে এখন তো নেই আর কি মুক্ত করবে ওটাকে ওটাকে বানাই নেবে রোগটাকে ছড়াবে তারা চিকিৎসা দিবে আর আমাদের দরকারটা কি ইসলামে এটা জিনা থেকেও কয়েক গুণ কঠিন কয়েক গুণ কঠিন গুণা এটা সমকামিতা আমি বলেছি আপনাদেরকে যে এই উল্টা কাম ইবলিশ শিখাইছিল লুত নবীর কমকে ইবলিশ মানুষের সুরাত আসে শিখাইছিল নবী আল্লাহ সাল্লাম তাদেরকে বোঝাইতে পারল না লুত নবী পরে পুরা বস্তি সহ উল্টায় পাথর বর্ষণ করা হল পুরা এলাকা সাগর হয়ে গেছে এটার নাম মৃত সাগর সমকামী তাদের আল্লাহ তালা কি শাস্তি দিচ্ছে তো ওখানে তফসিরে লিখছে ইবলিস নিজে আসছিল ইবলিস লক্ষ লক্ষ বাহিনী আছে তারা বালকের সুরতে সুশ্রী বালকের সুরতে আসছিল আসে মানুষের ফসল নষ্ট করত তাড়াই দিলে আবার আসতো একদিন কে বা কারা বললো যে তোমার থেকে মুক্তির কি লাভ কি উপায় বলে একটাই উপায় আছে যে তার সাথে এই কুকাম করলে আর আসবে না তখন মালিকরা শস্য ক্ষেত্র রক্ষা করার জন্য এই কুকাম করলো দেখেন শয়তানের পলিসি পরে তারা এটার মধ্যে এত মস্ত হলো যারা যাইতে চাইলেও যাইতে দিল না যাইতে চাইলেও যাইতে দিত না বাস সব বাদ মহিলারা বাদ এরপরে ফেরস্তা আসলো ওদেরকে ধ্বংস করতে নবীর বিবি নওয়াজ হ্যাঁ সে ইমানদার ছিল না সে আরো খবর দিচ্ছে আমাদের বাড়িতে খুব সুন্দর সুশ্রী কয়টা যুবক আছে তোমরা তাড়াতাড়ি আসো তোরা সব ছুটে আসছে নবী তো পয়লা বুঝে নেই এগুলো ফেরেস্তা মেহমান মনে করছে উনি ফেরেস্তান আল্লাহ এই মেহমানগুলো কেমনে রক্ষা করি আমি খুব পরেশান উনি বুঝাইলেন যে দেখো আমাদের গোত্রে কত মহিলা আছে তাদেরকে বিবাহ করো আল্লাহ তো বৈধ ভাবে রাখছে পুরো এটা ছেড়ে দাও তারা পরিষ্কার বলল পালু মালানা বানা বানাতিকা তোমার কমের মহিলাদের কাছে আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন কি তার তো তুমি জানো মানে আমাদের প্রয়োজন হলো সমকামিতা প্রয়োজন নওয়াজ তুমি খুব ভীত হয়ে গেলেন তখন জিব্রিল আলাইসাল্লাম ওরও মানুষের স্রোত আসতেন বললেন ওরা অল টপকে আসতেছিল বলতে অল টপ করার দরকার নেই আপনি দরজা খুলে দেন রেস্তারা বললো দরজা খুলে দেন লুত নবীকে আমরা মানুষ না আমরা ফেরেস্তা তখন প্রকাশ করলো যে আমরা ফেরেস্তা আমরা মানুষ না আপনার এই গোত্রকে ধ্বংস করার জন্য আসছি আমরা দরজা খুলে দেন দরজা খুলে দিল আর ওরা হুড় হুড় করে উঠতেছিল হজরত জিব্রাহিম ওরা ছয়শ বাজু আছে একটা বাজুতে থাপ্পড় মারলেন সবগুলো নাক চোখ একাকার হয়ে গেল সব নাক কোথায় তারও খবর নেই চোখ কোথায় তারও খবর নেই একদম প্লেন হয়ে গেল এখন তারা এই হাত তাড়াইতে হাত তাড়াইতে সব বাড়ি ফিরলো একটা হুঙ্কার দিয়ে গেল আচ্ছা করা যায় আমাদের লোকজন নিয়ে আসতেছে আমাদের সাথে এই করা হলো বেদবি করা হলো আমরা এক্ষুনি আত্মীয় স্বজন নিয়ে আসতেছি কিন্তু এদের এই অবস্থা দেখে কোন আত্মীয় স্বজন সাহস করলো যে যাবে এর তো আর চেহারা থাকবে না পুরোটাই মাথা হয়ে যাবে সমান প্লেন হয়ে গেছে চকটক নেই গেছে কেউ আসলো না রেস্তারা বলল আজকে রাত্রের মধ্যে আপনি যারা ইমান আছে এদের কিনে চলে যান রাত্রের মধ্যে চলে যান সবে সাথে আজাব শুরু হবে উনি বেরোয় পড়লেন ওনার সাথে ওনার বিবিও চললো বিবি তো ইমানদার না মৃত্যু ফেরেস্তারা বলে গেছিল আপনাদের বেরোয় যাবেন এই এলাকা থেকে পিছনে তাকাইতে পারবেন না পিছনে তাকাইতে পারবেন কিন্তু বেরোয় পড়া পড়া আজাব শুরু হয়ে গেছে সব মরতেছে চিল্লা চিল্লি তো ওনার দিবি পিছনে চাইছিল এত চিল্লা চিল্লি যেই পিছনে তাকাইছে এক বিরাট পাথর এসে পড়ছে শেষ এই সব কথা কোরআন হাদিসে তফসিলি ভাবে রয়ে গেছে শয়তানে শিখাইছিল এখন শয়তান মনে হয়েছে যে রিটায়ার্ড করে গেছে আল্লাহ সোরান নাসের মধ্যে বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই রকম হবে একটা জিনের থেকে একটা মানুষের থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এখন আর ইবলিসের মানুষের সুরদ্দের আসার দরকার নেই হ্যাঁ এখন কাফাররাই ওই শয়তানের কাজটা করতেছে এই যে এনজিওটা আসছে কি আইসি আইসি ডিডিআরবি এত তো ভালোই কাজ করছে কি আছে কি ভালো ছিল এই খবিসরা এখন এইডস মুক্ত করার নামে পাঁচশো কোটি টাকা তার দেওয়া হয়ে গেছে আরো পাঁচশো কোটি টাকা দেবে পঁয়ষট্টিটা কেন্দ্র খুলছে এটা ট্রেনিং দেওয়ার জন্য দেখেন কোথায় চলে গেছে তো ওটা বলতেছিলাম খুশি হয়ে গেলেন এমপি হয়ে গেছে তারপর কি করবে এই শরিয়ার যত হারাম করছে এগুলো বসে বসে অনুমোদন দিয়ে নিজের দুনিয়া আখেরাত সব ধ্বংস মানুষ পোস্ট পাইলে খুব খুশি হয় কিন্তু আমি বলে থাকি যে পদগুলো বিপদ থেকে আসছে উনি বড় পদ পাইছে পদগুলো কোথেকে বেড়ে আসছে পদ শব্দটা এটা বিপদ থেকে আসছে কারণ এই পদের পরে কি আসতেছে বিপদ আসছে এইভাবে আল্লাহর হারামকে হ্যাঁ, টাকা পয়সা নিয়ে অনুমতি দেওয়ার কারণে যখন গজব না জ্বলাবে তো সে তো একা যাবে না নিজের খানদান সহ ধ্বংস করবে খানদান সহ ধ্বংস করবে সব সহ জেলে যাবে বা কোনো বিপদে পড়বে তো বলতেছিলাম যে সাওয়াল মাস আমাদেরকে শিক্ষা দেয় সহবাদ রমজানের সহবাদের কারণে পাশের দুই মাস দামি হয়ে গেল আমরা যদি কোরআনের সহবাতে আসি আল্লাহ আলাদের সহবাতে আসি তা আমরা কি দামি হব না এটি কোরআনে বলছেন তাকা অর্জন করো কেমনে টাকা অর্জন করবা আল্লাহ আলাদা সহবাতে আসো তাদের মজলিসে বসাও অটোমেটিক তোমার দিলের মধ্যে তাক আসতে থাকবে আল্লাহর ভয় আসতে থাকবে তুমি আর গুণা করতে পারবা না তোমার জন্য নেক কাজ কোরআন তেলার সময় পাইতেছ না তখন সময় পাইবা কোরআন তেলাওয়াতের জন্য সময় পাইবা এখন ইসরাক নামাজ পড়ার জন্য সময় পাইতেছ না সময় পাইবা অনেক সময় বেরোয় আসবে আজে বাজে সব কাজ বাদ হয়ে যাবে তদাম ইসলাক আওয়াবিন তাহাজ সব পড়া সময় পেল এখন আমরা সময়ের অপচয় করতেছি নষ্ট করতেছি বেহুদা কাজে শরিয়াত বলে যে কোনো কাজ করার আগে চিন্তা করো আমার এই কাজটা দ্বারা আমার এই কথাটা দ্বারা কি ফায়দা হবে কি উপকার হবে এবং এর মধ্যে কোনো গোনা আছে কিনা দুটা জিনিস নিশ্চিত হইতে হবে দুটা জিনিস এর মধ্যে ফায়দা আছে বৈধ ফায়দা এর মধ্যে কোনো গুণা নেই সেই কাজটা করা যাবে সেই কথাটা মুখ থেকে বের করা যাবে কথা বলার আগে চিন্তা করতে হবে এই কথাটা কেন বলতেছে তো ফায়দা কি হবে আমাদের তো ট্যাক্স দেওয়া লাগে না যা আসে বলতে থাকি একটা কথা বললে হয় পাঁচটা বলতেছে একটা কথা বললে হয় যে তোর ট্যাক্স দেওয়া লাগতেছে না কিন্তু রেকর্ড তো হইতেছে রেকর্ড হইতেছে এগুলোর উপর কৈফিয়ত চাওয়া হবে কোরআনের আয়াত মা মিন কওলিন ইল্লা আতিদ ফেরেস্তার রেকর্ড করতে কৈফিয়াত দিতে হবে এটা কেন কইছিলা এই কথাটার পিছনে কি ফায়দা ছিল অনর্থক কেন বললেন তো আমাদের ভালো জিনিসের সোহবাতে আসতে হবে আল্লাহ আল্লাহদের সোহবাতে কোরআনের সোহবাতে আসতে হবে কোরআনের জন্য সময় বের করতে হবে এটাই রমজানের দুই পাশে যে দুই মাস সম্মানই হয়ে গেল ওইখান থেকে এই শিক্ষায় আমরা পাই যা আমাদের সবাতে আসি খারাপের সবাতে না যাই আমাদের জিন্দগি সুন্দর হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে আজকে মানুষ পরেশান পরেশান মাওলানা আশরাফ আলী থানবী লিখছেন কেন পরেশান হই আমরা আমরা কি আল্লাহর তকদির বিশ্বাস করি না তকদির তাহলে পরেশানি কেন যা ঘটতেছে আমার মাওলা থেকে ঘটতেছে তিনি আমার মঙ্গল চান আমার ক্ষতি চান না তাহলে পেরেছানি কি যার পক্ষ থেকে ঘটতেছে তিনি আমার জন্য সবচেয়ে বড় বন্ধু বাপমাও পরিচয় দিবে না হাজারের ময়দানে বিবি বাচ্চাও পরিচয় দিবে না সেদিন কাজে আসবে আল্লাহ রহমত নবীজির সাফাত সে আল্লাহর পক্ষ থেকে গেল ঘটতেছে তিনি আমার মাওলা তিনি আমার অমঙ্গল চান না হাদিসে আছে তোমরা একটা হসট খাও রাস্তা চলতে দেয় আল্লাহ এটার উপরও নেকি লিখে দেন তোমাদের পায়ে যেটা কাটা ফুটে আল্লাহ এটাও নাকি লিখে দেন তোমরা এক পকেটে টাকা রেখে আর এক পকেটে খুঁজো খুঁজে প্রেশান হও আল্লাহ এরপর নাকি দিবেন তো আল্লাহ থেকে দয়াশীল কি আছে গোনা সামনে আসলো আপনার গোনা করার ক্ষমতা আছে গোনা করলেন না তা আল্লাহ আপনাকে নেকি দান করবেন নেকি দান করবেন হারাম দৃষ্টি করা যেত হারাম পয়সা নেওয়া যেত আল্লাহ দিক থেকে নিলেন না যে না হারামে আরাম নেই হারামে আরাম নেই নিলেন তো আল্লাহ আপনাকে গোনার থেকে বাঁচলে ফরজ আদায় করার যে নেকি এই বরাবর নেকি দান করবেন তো মাওলানা আশরাফ আলী থানবি কত শতাব্দীর মুজাদ্দিন তিনি বলছেন তকদের বিশ্বাসী মমিনের দুনিয়াতে কোনো প্রেশানি হইতে পারে না উনি বলছেন প্রেশারের মূল কারণ হল আমাদের সিদ্ধান্ত প্রেশারের মূল কারণ উনি লিখছেন হাকিমুল উম্মদ থানবী রহমতলে আমাদের সিদ্ধান্ত এটা হল প্রেশারের গোড়া আমরা অ্যাডভান্স সিদ্ধান্ত করি যে আমার একটা বাচ্চা হবে এটা ছেলে হবে সিদ্ধান্ত করছে আর হয়েছে মেয়ে এতে প্রেশারে শুরু হয়ে গেল আমি চাইলাম ছেলে মেয়ে হলো কেন কত ঘটনা ঘটছে কেউ বৌরে তালাক দিয়ে দিচ্ছে কেউ বাচ্চা মেরে ফেলছে কত দুর্ঘটনা ঘটেছে অথচ পয়লা মেয়ে হওয়া হাদিসে আসছে এটা বহুত কেসমতের জিনিস তিনটা মেয়ে লালন পালন করে কোরআন শেখায় তার জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে মা এসা দুটা নিয়েও প্রশ্ন করছেন একটা নিয়েও প্রশ্ন করছেন আল্লাহ একটা সম্পর্কেও ওই একই ফজিলত বলছেন পুরুষ ছেলে সম্পর্কে এই ফজিলত বলা হয়নি মেয়ের সম্পর্কে বলা হয়েছে অথচ সেই মেয়ে হলে আজকে অনেক মানুষ অসন্তুষ্ট আল্লাহ কোরআনে পঁচিশ পাড়ায় যখন সন্তান নিয়ে আলোচনা করছেন প্রথম মেয়ে দিয়ে শুরু করছেন এটা ভাগ্যবানের বিষয় এটা মেয়ে দিয়ে শুরু করছেন ইহা বলি ইনাথা ويهب لمن يشاء والذكور ويزوج من يشاء ويجعل من يشاء عقيما দেখেন এই আয়াতে কি বলতেছে আল্লাহ যাকে চান শুধু মেয়ে দান করেন দুই নম্বরে যাকে চান শুধু পুত্র সন্তান দান করেন তিন নম্বরে বলতে যাকে চান তাকে দু রকম দেন চার নম্বরে বলতেছে যাকে চান তাকে বন্ধা করে দেন বন্ধা করে দেন তাহলে কেউ সন্তান দিতে পারে এই বিশ্বাস যদি কেউ রাখে বেইমান হয়ে গেল কোন মানুষ কাউকে সন্তান দিতে পারে না ইমানের কথা একটা হলো কোনো সমস্যা আছে ডাক্তাররা তা চিকিৎসা করে দিল এটা তো নিষেধ না কিন্তু এই বিশ্বাস রাখা যে আল্লাহ তো পারল না অমুক আধ্যাত্মিক গরু উনি সন্তান থাকতেছে দাজ্জালের কথা দাজ্জালের কথা এগুলো কখনো বিশ্বাস করা যাবে না কোন মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়নি তো বলতেছিলাম অনেকে মেয়ে হলে নারাজ হয়ে যায় তো এই সিদ্ধান্ত ছেলে হবে মেয়ে হলো কেন এখন তারও অনেক আগের থেকে আউট করে দেওয়া হচ্ছে আগে তো হওয়ার পরে মারতো তার আগেই আউট করতেছে না সবাই ছেলে চায় তো সবাই ছেলে চায় তো বিয়ে করতে মেয়ে ভাবে কোথায় তখন তো এনজিও দাওয়াত দিয়ে নিয়ে আসবে এনজিওর নাম করলাম এরা লাগবে নাউজুবিল্লাহ তো সিদ্ধান্ত করলো ছেলে হইতে হবে আচ্ছা অনেকে ছেলে হলো এটা আমার সিদ্ধান্ত করছে এটা বেঁচে থাকতে হবে এটা পথে মারা গেলে হবে না জীবন পথে বেঁচে থাকতে হবে এবং সে একদম হাই পড়াশোনা করতে হবে করে এসে মন্ত্রী হইতে পারলে সবচেয়ে ভালো হয় আর মন্ত্রী না হয় অন্তত একটা কিছু প্রধান যদি হয় এটাও চলে এইসব সিদ্ধান্ত আমরা করে রাখি এ ভজনের ব্যতিক্রম হয় তা আমরা পরেশান হয়ে যায় এই সিদ্ধান্তগুলো কেন করলাম আপনি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যদি ভালো মনে তোমার যদি ফয়সালা থাকে আমার ছেলেটাকে আল্লাহ আল্লাহ বানাই দাও এগুলো চান নেক সন্তান আমাকে দান করো দায়াতের উপর থাকে আল্লাহকে বলেন আল্লাহর উপর ছেড়ে দেন আপনি আমি ভবিষ্যৎ জানি না এক মিনিট পরে কি হবে জানি না এই ছেলে পরে কি নাস্তিকদের হেড অব দ্য ডিপার্টমেন্ট হবে নাকি আমি জানি না ছোট খেলে আমরা বাচ্চা মারা গেল আপনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল কেন কিন্তু বড় হয়ে যদি নাস্তিক হইতো হ্যাঁ কমরেড কমরেড হয়ে যেত তো ওটা ভালো ছিল না এটা ভালো হয়েছে কমরেড হওয়ার তো ভালো হয় নাই কোটি গুণ ভালো হয়েছে যেহেতু আমরা ভবিষ্যৎ জানি না আমাদের একে রাখতে হবে যেটা হয়েছে এটা মঙ্গলজনক হাকিম উল্লম্বর থানবী রহমতুল্লাহ লিখছেন যে তকদিরের বিশ্বাসের দুর্বলতা আমাদের এই কারণে পরেশানি হয় আর দুই নম্বর পরেশানি হয় আমরা একটা সিদ্ধান্ত করে বসে থাকি ওটা না হলে পরেশান হয় কেন সিদ্ধান্ত করলেন আপনি আল্লাহ কাছে দোয়া করতেন তারপর যেটা হয় ওটা খুশি থাকতেন আপনি দোয়া করছেন ছেলে হওয়ার জন্য হয়েছেন মেয়ে তো নাউজুবিল্লা পড়বেন না আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন পড়ে মেয়েটাকে কোরআন শেখাইতেন আপনার জন্য পরকালের পুঞ্জি হয়ে গেল চাইছিলেন ব্যবসায় খুব লাভ হোক সামান্য লাভ হল হলো না কারণ আল্লাহ পরে মন খারাপ করে আপনি নামাজ আসা বন্ধ করে দেবেন হ্যাঁ? আল্লাহ ইচ্ছা আপনার যে মাল মালিক তিনি আপনি তো পাহারাদার আপনি কোনো মালিক না আমাদের মালিক মনে করতেছি এটাই আমাদের ভুল এইটাই আমাদের ভুল কিসের মালিক আপনি আপনি আজকে মরে গেলেন মালিক থাকবেন আপনি আপনি তো দুটা চাদরের মালিক এ আপনার সাথে দিয়ে দেবে মালিকের তো আল্লাহ তিনি কয়েকদিন আপনাকে রাখবে তা আপনাকে আউট করে আর একজনের নিয়ে আসবে মাল এটাই থাকবে এই টাকা থাকবে এই ডলার থাকবে আপনাকে মাটির নিচে নিয়ে আর এক গ্রুপ নিয়ে আসবে ওদেরকে কয়েকদিন ওদেরকে পরীক্ষা দিয়ে ওদেরকে মাটির নিচে দিয়ে আর এক গ্রুপ নিয়ে আসবে কারা মালিকেরা শুধু পরীক্ষা নেবেন কয়েকটা দিন আপনার হাতে দিয়ে পরীক্ষা নেবেন পরীক্ষাটা নেওয়া শেষ আপনিও কবরে কিসের মালিকানা আপনি সিদ্ধান্ত করতে গেছেন মাল বেশি হইতে হবে যার মাল সেই বুঝবে বেশি হইতে না কম হইতে হবে যদি বেশি হওয়া চায় তো ঠিক আছে আপনি বেশি দিনের কাজ করেন বেশি বেশি মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন হজ করবেন ওবরা করবেন দিনের দাওয়াত নিয়ে বিদেশ যাবেন মুসলমানের মাল যদি বাড়ে তো দিনের খেদমত বাড়ে তার ভোগ বিলাস বাড়ে না তার গাড়ি বাড়ি বাড়ে না এই না আগে বিশ লাখ টাকার গাড়ি চালাইতো আর মাল বেড়ে গেছে তাহলে এক কোটি টাকা দিয়ে কিনছে এইগুলো হলো যারা দিনের বুঝ নেই তারা করে আমি একটাকে বলছি যারা আখেরাতকে সামনে রাখে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের জাহেরও বুঝে বাতিলও বুঝে ব্যবসা কিভাবে করতে হবে এটাও বুঝে আবার জাহির না জাহির বুঝে আখেরাত সামনে রাখে আমার দুনিয়ার বাহ্যিকটাও বুঝে জাহেজ না জাহেজও বুঝে একে আল্লাহ আল্লাহ রসুল বলছে জ্ঞানী কি বলছে জ্ঞানী আর আমাদের পরিবেশে জ্ঞানীকে হালাল হোক হারাম হোক যে মাল জমা করতে পারছে আর কয়েকতলা বাড়ি আর গাড়ি এদের গাড়ি দৌড়ায় টাকা কোথায় পায় সব জনগণের টাকা একটা ফ্যাক্টরি দেখায় অর্ধেক লাগায় আর অর্ধেক গাড়ি বাড়ি করে কার টাকা পাঁচজন ফ্যামিলি সদস্য পাঁচটা গাড়ি গেছে সব ব্যাংকের লোন যদি ব্যাংকে সব মানুষ টাকা চায় এই সব ব্যাংকগুলো কালকে দেউলিয়া হয়ে দেবে সব মানুষ যদি একসাথে টাকা ফেরত চায় কোন ব্যাংক বাংলাদেশে টিকবে না কারণ সব টাকাগুলো যারা ওইভাবে লোকেরা দিয়ে গেছে নিয়ে তারা বিরাট বড় লোকগিরি দেখা দিচ্ছে ইসলাম এটা অনুমোদন করবে কখনো না ইসলামের দেখি বৈধভাবে হালাল ভাবে আল্লাহ তোমাকে যা দেয় পাল বাচ্চা লালন পালন করো দিনের কাজ তো ভোগ বিলাসে খরচ করতে পারবে না তোমার ভোগ বিলাসের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি তোমার ভোগ বিলাসের জন্য জান্নাত তৈরি করে রাখছি এইখানে দোকান নেই এইখানে টাকা বাড়বে আওলাদ বাড়বে তো দিনের কাজ বাড়বে যদি দিনের কাজ না বাড়ায় তো তোমার মতো মুসলমানের আল্লাহ দরকার নেই তোমার মধ্যে আর হায়ান জানোয়ার আর কাফের মধ্যে কি পার্থক্য খালি মাল জমা করল তো কারণের কাজ হলো কারণের ডিউটি তো বলতেছিলাম আমরা কাদেরকে বুদ্ধিমান বলতেছি কাদেরকে বুদ্ধিজীবী বলতেছি এরা আখরাত জানেই না বিশ্বাসও করে না আর দুনিয়ার একটা সাইড জানে ইন্টারনেটে যেটা আছে ওটা জানে আটটা সাইড যে আছে ওটা জানে না আটটা সাইড কি হালাল হারাম হালাল এটা আল্লাহ সুরায় রুমের মধ্যে বলতেছেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার একটা সাইড জানতেছে জাহের বাতেন হালাল হারাম এটা জানতেছে না আর আখরাত সম্পর্কে কিছুই জানে না এখন দুনিয়াতে তারা ডিগ্রিওয়ালা আছে তা জানে কিছু ডিগ্রিওয়ালা বিশাল বিশাল ডিগ্রি জিজ্ঞাসা করেন নামাজ একানোটা শূন্য জানেন আপনি আর তো সই করে পড়তে পারবেন দোয়া কোনো ছয় করে পড়তে পারবেন ডিগ্রি তো বিশাল লয়ে আছেন বিভিন্ন দেশ আপনাকে ডিগ্রি দিচ্ছে হ্যাঁ কি কাজে লাগবে এই ডিগ্রি কবরে হাসরে কোন কাজে লাগবে আপনি নিজেকে বিরাট পণ্ডিত মনে করতেছেন শিক্ষিত মনে করতেছেন কিন্তু আল্লাহর খাতায় আপনি একজন বহুত বড় জাহেন কারণ আপনার সুরাটা সহি নেই আত্মায় তো সই নাই নামাজের সুন্নত গুলো জানেন না মসজিদে পাঁচবার আসতেছেন মসজিদ ঢুকার পাঁচটা সুন্নত মুখস্থ হয়নি এই জন্য ভাই আল্লাহ আল্লাহ সোহবত এমন একটা জিনিস এই একটা দিয়ে বাকি সবগুলো আল্লাহ তালা করে দেয় আর একটা যদি না থাকে একটাও হবে না আপনি ইন্টারনেট থেকে ইসলাম শিখবেন টেলিভিশন থেকে ম্যাগাজিন থেকে আপনি প্রত্যেক দিন গুমরাহের দিকে আগাবেন গুমরাহের দিকে আপনি আরো গুমরা হয়ে যাবেন কোন আলেমের নাম শুনতে পারবেন না পুরা গোমরা ইন্টারনেটে তারা ইসলাম শিখতে চেষ্টা করে সব গুমরা হয়ে গেছে আল্লাহ রসুলের জামানা থেকে কেমন পর্যন্ত একটাই রাস্তা যারা কষ্ট সাধনা করে কোরআন হাদিস শিখছে কোরআন হাদিসের এলেমের উপরে আমল আছে আপনাকে তার মজলিসে এসে বসতে হবে এটা একমাত্র রাস্তা যার কোনো বিকল্প নেই যার কোনো বিকল্প নেই আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত আমাদেরকে ওই রাস্তায় কায়েম থাকার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ